এই বিষটা এমন একটা মারাত্মক বিষ যেই বিষটা প্রশান্ত মহাসাগরের মধ্যে ঢেলে দিলেও প্রশান্ত মহাসাগরের সমস্ত ফানি বিষাক্ত হয়ে যায় আমার সম্মানিত ভাই ও বোনেরা আমরা যে বিষয়টি আলোচনা করব বিষয়টার নাম হলো কি শেরক শেরেক হলো একটা বিষ বিষ তো বুঝেন জি বিষ খাইলে মানুষের হায়াত বাড়ে ঠিক আছে না জি বিষ খাইলে মানুষের হায়াত কমে কমে না সাথে সাথে শেষে হয়ে যায় আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা শেরেক হলো একটা বিষ সেরেক হলো একটা বিষাক্ত জিনিস এই বিষটা এমন একটা মারাত্মক বিষ যেই বিষটা প্রশান্ত মহাসাগরের মধ্যে ঢেলে দিলেও প্রশান্ত মহাসাগরের সমস্ত পানি বিষাক্ত হয়ে যায় দুনিয়ার অন্যান্য বিষ আপনি এক লিটার বিষ বিশাল এক নদীর মধ্যে ঢেলে দিলেন নদীর পানি বিষাক্ত হবে হবে না যদি ওই এক লিটার হয়তো ছোট্ট একটা পুকুরের মধ্যে বা ড্রামের মধ্যে ঢেলে দেন তখন সেটা বিষাক্ত হয় কিন্তু বিশাল আকারের নদী এক লিটার দুই লিটার দশ লিটার ঢেলে দিলে কিচ্ছু হয় না কিন্তু সের একটা এমন মারাত্মক বিষ এমন মারাত্মক বিষ যেটা যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে ঢেলে দেন আটলান্টিক মহাসাগরে ঢেলে দেন উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর ভারত মহাসাগর যে কোনো মহাসাগরে ঢেলে দেন ওই মহাসাগরের পানিকে পর্যন্ত বিষাক্ত বানাই ফেলায় আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে সুরা আজমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে কারিমে বলছেন ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া মিন لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যত নবী রাসূল আমি পাঠিয়েছি আদম সালাম থেকে শুরু করে আপনি পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আমি কথা জানাই দিছি লাইন আশরাক্তা লাইয়াহবাতান্না আমালুক বান্দা যদি শেরেক করো ও নবী তুমিও যদি শেরেক করো তোমার সমস্ত আমল বরবাদ একজন নবী যদি সেরেক করে নবীর আমলও বরবাদ নবীর আমলটা কেমন একজন নবীর আমল হলো মহাসাগরের মতো প্রশান্ত মহাসাগরের মতো আমল দুনিয়ার সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লা রাখা হয় নবী সাল্লা ইসলামের আমল যদি আরেক পাল্লা রাখা হয় কার আমলের পাল্লা বাড়ি হবে নবী সাল্লামের আমলের পাল্লা বাড়ি হবে এরকম প্রশান্ত মহাসাগরের মতো আমল যদি আল্লাহ রব্বুল্লা আলমিন বলতেছেন বান্দা সেরেক করো এই আমলও সব বরবাদ নবী রাসুলদের আমলের তুলনায় আমাদের আমল কি কিছুই না নবীর আসলদের আমল যদি হয় প্রশান্ত মহাসাগর আমাদের আমল হলো এই কাপ এটার মধ্যে যতটুকু আছে এতটুকুও না কি বলেন এই কাপের মধ্যে পানি যতটুকু আছে প্রশান্ত মহাসাগর থেকে এরকম নিলে এক কাপও হবে না আর বাকি নবীর আমল হলো বিশাল বিশাল মহাসাগর আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এই মহাসাগরের আমল পর্যন্ত বিষাক্ত করে ফেলা সেরেক তাহলে আমাদের এটার মধ্যে যদি একটা সেরেক পড়ে এটার খুঁজেই পাওয়া যাবে না কারণ আমাদের আমল কি কিছুই না কিছুই না তো বুঝেন আ